মুফলেস হয়ে গেছে তার কোনো পয়সা করি নাই তাহলে এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত তার পয়সা করির সঙ্গতি না হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির কাছ থেকে কেউ কিছু চাইতে পারবে না সরকারিভাবে যদি এটা ঘোষণা হয়ে যায় তবে ইসলামিক সরকার হতে হবে ইসলামের বিধি বিধান অনুযায়ী হতে হবে যদি ইসলামের বিধিবিধান ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে ইসলামের নিয়ম কানুন ইসলামের ল সে ব্যাপারে প্রযোজ্য হবে না ওয়াল হাজার হাজার মানে একজন মানুষ তার লেনদেন করতে পারে না সে হয়তো তার লেনদেন করলে ঠকে যায় অথবা এমন মানুষ যার টাকা পয়সা আছে এর চেয়ে তার ঋণ বেশি আছে এই ঋণ বেশি আছে এমন ব্যক্তির এখন যদি সে এই অর্থ খরচ করে দেয় তাহলে ঋণদাতারা কি গ্রহণ করবে এই মুহূর্তে সরকারিভাবে কাজী সাহেব লিখে দিবেন যে অমুক ঋণগ্রস্ত ব্যক্তি তার অর্থ করে যা আছে এই ব্যাপারে সে কোনো প্রকার লেনদেন করতে পারবে না খরচাদি করতে পারবে না সরকার তাকে বারণ করে দেবে তাহলে বারণ করে দেওয়া অথবা কাউকে দেওয়ালিয়া ঘোষণা করা এই অধ্যায় আমরা আলোচনা করব আন আবি বকর ইবনে রহমান আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعنا رسول الله صلى الله عليه وسلم يقول মান له بعينه আলাহু رجل قد রাজুলিন কাদাফুলাসা ফাহুয়া به من غيره متفق আলাই আবু বাকরা ইবন আব্দুর রহমান তিনি আবহররা থেকে বর্ণনা করেন আবহর বলেন যে আমরা রাসুল সাল্লামকে বলতে শুনেছি মান আদরাকা মা আলাহু বেআইনিহি ইন্দা রাজুলিন কাদাফুলাস একজন মানুষ মুফলিস হয়ে গেছে তার কিচ্ছু আর নাই তার ঋণ আছে এখন ওই লোকের কাছে যারা ঋণ দিয়েছে তাদের কোনো একজনের যা দিয়েছে হুবাহ তার সংখ্যা তার মান ওইভাবে রয়ে গেছে হুবাহুটা পাওয়া গেছে তাহলে সেই ব্যক্তি অন্য তাদের চাইতে বেশি হকদার মনে করেন একজন মানুষ ঋণ দিয়েছিল হয়তো কিছু স্বর্ণ হুবাহ স্বর্ণটা লোকটা এখন মুফলেস তাকে দেওয়ালিয়া ঘোষণা করা হয়েছে যার ফলে এখন কেউ তার কাছে গিয়ে দেখা গেল তালাশ করে যে ওই যে মনে করেন আব্দুর রহমান বা আবদুল্লাহ যে তাকে ঋণ দিয়েছিল হুবাহ ওই ঋণের জিনিসটা তার কাছে পাওয়া গেল তাহলে ওই ঋণদাতা যার জিনিসটা হুবাহ ওই মুফলেস ব্যক্তির কাছে পাওয়া গেল সেই তার বেশি হকদার এটা বোখারি মুসলিমের হাদিস তাহলে কেউ যদি ঋণ দেওয়ার পরে মুফলেস হয়ে যায় দেওয়ালিয়া তাকে ঘোষণা করা হয় যে তার আর কিছুই নেই সরকারিভাবে কাজের পক্ষ থেকে তাহলে কেউ ঋণ দিয়েছিল হুবাহ পাওয়া গেলে সেই সেটা পাবে অন্য ঋণদাতারা ওই ব্যক্তির থেকে এর সঙ্গে অংশগ্রহণ করে সেটা ভাগ করতে পারবে না ওরাহ উদাউদ ও মালিক মিন রওয়ায়াত আবি বকর ইবনে আব্দুর রহমান মুরসালা بلفظ أيما رجل باع متاعا فأفلس الذي ابتاعه ولم يقبض الذي باعه من ثمنه شيئا فوجد متاعه بعينه فهو أحق به আবু দাউদ এবং মালিক রাহিমাহুল্লাহ আবু বাক্কর ইবন আব্দুর রহমান থেকে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন অথচ সেখানে আবহাওয়ার কথা উল্লেখ নেই শব্দ হলো কোনো মানুষ যদি কিছু বিক্রি করে আইমারা জলিন বা আমাতান কোনো মানুষ তার কোনো সামান কোনো সামগ্রী বিক্রি করলো ফাফরাসাল্লাদি তা যে ক্রয় করে নিল বিক্রেতা তো বিক্রি করলো যে ক্রয় করলো সে মুফলেস হয়ে গেল তার অর্থ করি মানে টাকা পরিশোধের আর কিছুই নেই ওয়ালাম ইয়াকবিদ আল্লাদি বা মিনসামানি সাইয়া আর যে ব্যক্তি বিক্রি করলো বিক্রেতা তার কাছ থেকে তার মূল্যের কিছুই গ্রহণ করে নাই ফওয়াজাদা মাতা হবে আইনে ওই বিক্রেতা তার যে বিকৃত পণ্য ওই ক্রেতার ঘরে গিয়ে সেটাই হুবাহ পেয়ে গেল ফাহু আহাক কবিহি সে সেটার হকদার বেশি অন্য অন্য যারা ঋণদাতা বা অন্য অন্য যারা পাওনাদার রয়েছে তারা এখানে অংশগ্রহণ করবে না বরং যার সেই এটা পেয়ে যাবে কইম্মা আতাল মুস্তারি আর ক্রেতা যদি মরে যায় মরে গেছে মুফলেস হয় নাই ফসাহেবুল মাতা ওসওয়াতুন আল গোরামা যদি মরে যায় তাহলে জীবিত থেকে মুফলেস দেওয়ালিয়া যদি ঘোষণা করা হয় তাহলে যার সম্পদ পেয়েছে সেই হুবাহু নিয়ে নেবে কিন্তু যদি মরে যায় সেক্ষেত্রে বাকি যত গোরামা অর্থাৎ ঋণদাতা বা তার কাছে পাওনাদার রয়েছে সবাই সেখানে অংশগ্রহণ করবে তাহলে জীবিত মুফলেস হয়ে গেলে এক বিধান আর মরে গেলে আর বিধান এটাই অধিকাংশের মত আর এটাই হলো সঠিক মত আল্লাহর নবী আসলাম থেকে এরকম ভাগ করে দেওয়া হয়েছে বা এটাই সঠিক মত বলে ওলামা কেরাম বলেছেন ওয়াসালহুল বাই হাকি ওদা আফাহু তব আলী আবি দাউদ আউ ইমাম বাই হাকি হাজটিকে মৌসুল আল্লাহ রাসুলের বর্ণনা করেছেন আর আবু দাউদের অনুকরণে তিনি জয়ীফও বলেছেন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জীবিত আর মৃত্যুর মধ্যে পার্থক্য হবে মুফলেস এ দ্বারা এটাই বোঝা যাচ্ছে আবু দাউদ এবং মাজা বর্ণনা করেছেন আমর ইবনু খালদা থেকে বলছেন যে আমরা আবহাওয়ার কাছে আসলাম ওই ব্যক্তির কারণে যে ব্যক্তি মুফলেস হয়ে গেছে সে তার কাছে পাওনাদার আমরা তার এখন কিছুই নাই বললেন যে আমি তোমাদের জন্যে আল্লাহ রসুলের যে ফয়সলা সেই ফয়সলা আমি করে দিব যে ব্যক্তি মুফলেস হয়ে যাবে দেওয়ালিয়া ঘোষণা করা হবে তার কিছু আর নেই অথবা সে মরে যাবে আর কোনো ব্যক্তি তার দেওয়া সম্পদ যদি তার কাছে হুবাহ পেয়ে যায় সেই হকদার হবে এখানে তাহলে মৃত্যু এবং জীবিত মুফলেস তার কিছুই নেই অথবা মরে গেছে দুইটাকে সমান করে দেওয়া হলো আর আগে যেটা আমরা পেলাম যে মুফলেস এবং যে মৃত্যু দুইজনের মধ্যে পার্থক্য করা হয়েছে এখানে হাদিসটি হাকেম সহি বলেছেন আবুদাউ জয়ী বলেছেন ওয়াজা আফা আয়দান হাদিস জিয়াদা ফিজিক্রিল মাউত জিক্রিল মাউতে হাদিসটিকে জয়ী বলা হয়েছে তাহলে এখানে এই হাদিসটি যেটা আমরুবুল খালদার হাদিস জয়ীফ আর আগেরটা গ্রহণযোগ্য কাজে এটার চাইতে আমরা ওটাই নিব আর ওটাই মত হবে আমাদের জন্য সঠিক মত আমর ইবিন শরীর থেকে বর্ণিত তিনি তার বাবা থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন লাইউল ওয়াজেদ ওয়াজেদ মানে বড় লোক বড় লোকের তালবাহানা করা বড় লোক ঋণ নিয়েছে টাকা ঋণ পরিশোধের তার ব্যবস্থা রয়েছে সুযোগ রয়েছে ঋণ পরিশোধ করে দিলে তার সমস্যা নেই ঋণ পরিশোধের যে সময় সেটা হয়ে গেছে তারপরও টালবাহানা কোনো ওজোর ছাড়া আজ না কাল পরশু এইভাবে করতে থাকে মানুষ থেকে ঋণ নেয় কাল পরশু করে কিন্তু সে ঋণ পরিশোধ করতে পারবে এই ধরনের তার সঙ্গতি আছে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন ওই ব্যক্তির মান সম্মান নষ্ট করা এবং তাকে শাস্তি প্রদান করা তখন হালাল হয়ে যায় তাকে বেঁধে রাখা বা তাকে জেলে রাখা বা তাকে ধমকি দেওয়া বা তাকে কোনো শাস্তি প্রদান করা তবে মনে রাখতে হবে এটা কাজী সাহেব করবেন কারণ যদি প্রতিপক্ষ করতে যায় এই নিয়ে ঝগড়া ফাসাদ এই নিয়ে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই জন্য এই ধরনের সমস্যা হলে কাজীর কাছে এর সমস্যা জন্য কেস দায়ের করতে হবে ডাকা হবে তাকে জিজ্ঞেস করা হবে প্রমাণ নেওয়া হবে এবং সে অনুযায়ী তার ফয়সলা হবে তাকে শাস্তি দেওয়া তাকে লাঞ্ছিত করা তাকে জেলে রাখা এটা ফয়সলা নেবেন ইসলামী কোর্টের কাজী সাহেব এজন্যে মাতলুল গানি অন্য হাদিসে আছে মাতলুল গানি জলম যে লোক যদি টালবাহানা করে ঋণ পরিশোধের ব্যাপারে তাহলে এটা জুলুম ঋণ নিয়েছে এখন আজ কাল পরশু এখন না তখন অমুক সময় আসো তমুক সময় আসলে পাওয়া যায় না এই ধরনের টালবাহানা আজ আমাদের সমাজে সরকারি ও বেসরকারি সামাজিকভাবে এক ব্যাধি যেটা এইভাবে করে ফাঁকি দিয়ে আবার এইভাবে করে অনেক সময় উপরে কিছু লাইনঘাট করে ফাঁকি দেওয়ারও চেষ্টা করে যার ফলে সরকারি ধন সরকারি অর্থ বা বেসরকারি বা ব্যক্তির এগুলিকে আত্মসাত করে নেওয়া হয় এইভাবেই এটাকে খেয়ে ফেলা হয় এজন্যে আল্লাহ নবী আসলাতাম সেই ব্যক্তিকে শাস্তি এবং তার মান সম্মানকে হানি করা হালাল করে দিলেন এজন্য আমরা অনুরোধ করব যাদের সঙ্গতি আছে সমস্যা নেই কোনো ওজোর নেই ওয়াজাথা ঋণ পরিশোধের ব্যাপারে দেরি করা তালবাহানা করা আজকাল করা এটা মোটেই সমুচীন নয় আপনার সম্মানের জন্যে আপনার বংশের জন্যে আপনার শিক্ষা ও জ্ঞান গরিমার জন্যে আমরা ছোট্ট একটা বিরতির পরে বাকি অংশ পূর্ণ করব সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা পৃথিবীতে যা কিছু আছে আকাশে যা কিছু রয়েছে সমস্ত সৃষ্টির একদিন অবসান ঘটবে সেই এক ভয়ঙ্কর পরিস্থিতি কেমন মাঠে কোনো নার্ভস কোনো মানুষ কেউ কারু কাজে আসবে না জাহান নামের আজাব কত কঠিন এত কষ্ট তাদের হবে তারা ভাববে মরণটাই আমাদের জন্য আরামদায়ক একমাত্র আল্লাহ তোমাদের বাঁচাতে পারে কেমতের মাঠে ছায়াতলে কারা স্থান পাবে তোমরা কি আশা করো জান্নাতের সুঘ্রাণ না কবরের আজাব জানার জন্য দেখুন মৃত্যুর পরের জীবন কেয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আবু সার রাজি আল্লাহ আনহু বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তারা তো অধপতনের অতল তলে তলিয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে তারা কারা তিনি বলেন এক টাকনা নিচে কাপড় পরিধানকারী দুই উপকার করে খোঁটা দানকারী এবং তিন যে মিথ্যা কসম করে নিজের সম্পদ চালু করার চেষ্টা করে সেহী মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় হাদিস নম্বর একশো বিরানব্বই ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন হুসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আমাদের যে আলোচনা চলছিল কোনো মানুষ যদি একেবারে সব নিঃস্ব হয়ে যায় সরকারিভাবে সেটা ঘোষণা করা হয় তাহলে তার কাছে যদি কোনো ঋণদাতা বা কোনো পাওনাদারের ওই পাওনাটা হুবাহু পাওয়া যায় সে পাবে আর যদি মরে যায় তাহলে যাই পাওয়া যাবে হুবাহু পাওয়া গেলেও সেটা বাকি পাওনাদারের মধ্যে তাদের অংশ অনুযায়ী বন্টন করতে হবে রাহ আবু দাউদ অবনু মাজা মিন রায়ত ওমার খালদা قال أتينا أبا هريرة رضي الله تعالى عنه في صاحب لنا قد أفلس আবু দাউদ এবং ইবনে মাজা বর্ণনা করেছেন আমর ইবনু খালদা থেকে বলছেন যে আমরা আবু হুরায়রার কাছে আসলাম ওই ব্যক্তির কারণে যে ব্যক্তি মুফলেস হয়ে গেছে সে তার কাছে পাওনাদার আমরা তার এখন কিছুই নাই বললেন যে আমি তোমাদের জন্যে আল্লাহ রসুলের যে ফয়সালা সেই ফয়সালা আমি করে দিব যে ব্যক্তি মুফলেস হয়ে যাবে দেওয়ালিয়া ঘোষণা করা হবে তার কিছু আর নেই অথবা সে মরে যাবে আর কোন ব্যক্তি তার দেওয়া সম্পদ যদি তার কাছে হুবাহ পেয়ে যায় সেই হকদার হবে এখানে তাহলে মৃত্যু এবং জীবিত মুফলেস তার কিছুই নেই অথবা মরে গেছে দুইটাকে সমান করে দেওয়া হলো আর আগে যেটা আমরা পেলাম যে মুফলেস এবং যে মৃত দুইজনের মধ্যে পার্থক্য করা হয়েছে এখানে হাদিসটি হাকেম সহি বলেছেন আবু জয়ী বলেছেন ওয়াজা আফা আয়দান হাদিস জিয়াদা ফিজিক্রিল মাউথ জিকুল মাউতে হাদিসটিকে জয়ী বলা হয়েছে তাহলে এখানে এই হাদিসটি যেটা আমরুবুল খালদার হাদিস জয়ীফ আর আগেরটা গ্রহণযোগ্য কাজে এটার চাইতে আমরা ওটাই নিব আর ওটাই মত হবে আমাদের জন্য সঠিক মত আমর ইবনে শরীর থেকে বর্ণিত তিনি তার বাবা থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন লাইউল ওয়াজেদ ওয়াজেদ মানে বড়লোক লোকের তালবাহানা করা বড়লোক ঋণ নিয়েছে টাকা ঋণ পরিশোধের তার ব্যবস্থা রয়েছে সুযোগ রয়েছে ঋণ পরিশোধ করে দিলে তার সমস্যা নেই ঋণ পরিশোধের যে সময় সেটা হয়ে গেছে তারপরও টালবাহানা কোনো ওজোর ছাড়া আজ না কাল পরশু এইভাবে করতে থাকে মানুষ থেকে ঋণ নেয় কাল পরশু করে কিন্তু সে ঋণ পরিশোধ করতে পারবে এই ধরনের তার সঙ্গতি আছে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন ওই ব্যক্তির মান সম্মান নষ্ট করা এবং তাকে শাস্তি প্রদান করা তখন হালাল হয়ে যায় তাকে বেঁধে রাখা বা তাকে জেলে রাখা বা তাকে ধমকি দেওয়া বা তাকে কোনো শাস্তি প্রদান করা তবে মনে রাখতে হবে এটা কাজী সাহেব করবেন কারণ যদি প্রতিপক্ষ করতে যায় এই নিয়ে ঝগড়া ফাসাদ এই নিয়ে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই জন্য এই ধরনের সমস্যা হলে কাজীর কাছে এর সমস্যা জন্য কেস দায়ের করতে হবে ডাকা হবে তাকে জিজ্ঞেস করা হবে প্রমাণ নেওয়া হবে এবং সে অনুযায়ী তার ফয়সলা হবে তাকে শাস্তি দেওয়া তাকে লাঞ্ছিত করা তাকে জেলে রাখা এটা ফয়সলা নেবেন ইসলামী কোর্টের কাজী সাহেব এজন্যে মাতলুল গানি অন্য হাদিসে আছে মাতলুল গানি জলম যে লোক যদি বাহানা করে ঋণ পরিশোধের ব্যাপারে তাহলে এটা জুলুম ঋণ নিয়েছে এখন আজ কাল পরশু এখন না তখন অমুক সময় আসো তমুক সময় আসলে পাওয়া যায় না এই ধরনের বাহানা আজ আমাদের সমাজে সরকারি ও বেসরকারি সামাজিকভাবে এক ব্যাধি যেটা এইভাবে করে ফাঁকি দিয়ে আবার এইভাবে করে অনেক সময় উপরে কিছু লাইনঘাট করে ফাঁকি দেওয়ারও চেষ্টা করে যার ফলে সরকারি ধন সরকারি অর্থ বা বেসরকারি বা ব্যক্তির এগুলিকে আত্মসাত করে নেওয়া হয় এইভাবেই এটাকে খেয়ে ফেলা হয় এজন্যে আল্লাহ নবী আসলাতাম সেই ব্যক্তিকে শাস্তি এবং তার মান সম্মানকে হানি করা হালাল করে দিলেন এজন্য আমরা অনুরোধ করব যাদের সঙ্গতি আছে সমস্যা নেই কোনো ওজোর নেই ওয়াজাথা ঋণ পরিশোধের ব্যাপারে দেরি করা তালবাহানা করা আজকাল করা এটা মোটেই সমুচীন নয় আপনার সম্মানের জন্যে আপনার বংশের জন্যে আপনার শিক্ষা ও জ্ঞান গরিমার জন্যে কাজেই নিজের ইজ্জত নিজের আব্রু নিজের সম্মান নিজের সম্মান যদি নিজে কেউ রক্ষা না করে কেউ যদি নিজের ব্যাপারটা নিজেই না বোঝার চেষ্টা করে সেক্ষেত্রে তো ইসলামের ফয়সলা অবশ্যই তাকে বাধ্য করতে বাধ্য হয়ে পড়বে এই হাদিসটি ইমাম আবু দাউদ এবং নাসাই বর্ণনা করেছেন ওয়াল্লা কাহুল বুখারি ইমাম বুখারি হাদিসটিকে মোয়াল্লাক হিসেবে বর্ণনা করেছেন মোয়াল্লাক মানে কোনো বর্ণাকারীদের যে সূত্র সনদ এটাকে হজফ করে দিয়ে সরাসরি বর্ণনা করেছেন ওয়াসাহ হেব্বান ইবনু হেব্বান রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন ওয়ান আবি সাঈদ খুদি আল্লাহ তার আন কালা উসিবা রাজুলুন ফি আহদে রাসুলিল্লাহ সাল্লাম ফিসেমার ইবতাহা ফা কাসুরা দাইনুহু ফা আফলাস আবু সৈদ খুদরি রাজিল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন যে আমাদের একজন মানুষ আল্লাহ রাসুলের যুগে সে গাছের ফল কিনেছিল ফল কেনার পরে ওই ফলে সমস্যা হয়ে গেছিল ফাঁকা সুরা দেয়নো এক্ষেত্রে তার ঋণ অনেক হয়ে যায় কারণ মানুষের কাছ থেকে ধার মাহাজন করে ফল কিনেছে ফল বিক্রি করে লাভ হবে এবং তাদের ঋণ পরিশোধ করবে কিন্তু তার ফলেই তো নষ্ট হয়ে গেছে পরিশোধ করবে কোথা থেকে ফকাল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তাসাদ্দাকু আলাই আল্লাহ নবী বলেন তাকে সদকা করো দান করো তোমরা সবাই দান খায়রাত করো ফতাসাদ্দাক্কা নাস আলাই মানুষ সবাই তাকে দান করলেন খয়রাত করলেন যার যতটুক সম্ভব দিলেন তার এই ঋণ পরিশোধ করার জন্যে ওয়ালামিয়াবলুকদা আলিক ওয়ফা আদায়নি যা সদকা বা মানুষের দান দক্ষিণা জমা করা হলো মানুষ যা দিল আর সেই যুগে সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালু কে বা এত বড় লোক ছিলেন যে বেশি করে দিবেন যার যথাসম্ভব তাকে ঋণমুক্ত করার জন্যে দান সদকা করা হলো কিন্তু তার যে ঋণের পরিমাণ ছিল এই ঋণ পরিমাণ তার এই দান উঠল না ফকাল রাসুল্লাহাম গুরামা ইহি খুদুমা ওয়াজাতুম ওয়ালাই ইল্লা আলেক আল্লাহ নবী আসালাম তার ঋণদাতাদেরকে বললেন যা পেয়েছ এটাই তোমরা ভাগ করে নাও এছাড়া তোমাদের জন্য আর কিছুই নেই কারণ এর তো আর কিছু দেওয়ার মতো সঙ্গতি নেই আল্লাহ নবী আসালাম এই ধরনের ফাইসলা করে দিলেন তাহলে যা পাওয়া যাবে তাদের যার যতটুক দিয়েছিল ঋণদাতারা তাদের সেই ঋণের পরিমাণ অনুযায়ী শতকরা ভাগ করে তারা নিয়ে নিবে যাতে করে কমদাতা আবার বেশি না পেয়ে যায় আর বেশি দাতা কম না পেয়ে যায় কাজে এভাবে এখনও যদি কেউ হয় তাহলে আমাদের উচিত এভাবে মানুষকে উৎসাহিত করে তাকে এই ঋণ পরিশোধ করার জন্য দান সৎকা করা যা উঠবে সেটা দিয়ে যারা যতটুক ঋণ দিয়েছিল সে অনুযায়ী পার্সেন্টেজ হিসাবে তাদেরকে ভাগ করে দিয়ে দিতে হবে এবং এরপরে তাকে আর বাধ্য করতে পারবে না তবে মনে রাখতে হবে যখন তার সঙ্গতি হবে তখন সব বাকিগুলি পরিশোধ করবে এর মানে না যেটা ক্যান্সেল হয়ে গেল আর বাকি পাবে না ওলাই সালাকুম ইল্লা দালিকের অর্থ হলো যে এখন যেটা হয়েছে এটা ভাগ করে নাও পরবর্তী তার যদি সঙ্গতি হয় তাহলে সেটা তখন যখন সরকার আবার তার নামে নোটিশ করবে যে সে এখন দেওয়ালিয়া থেকে অমুক্ত তখন হয়তো আবার তার অর্থ সম্পদ হলে সেখান থেকে দিবে রাহ মুসলিম হাজিসলিমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন ওয়ান ইবনে কাব ইবনে মালিক আনাবি রাজি আল্লাহ আন্না রাসুল্লাহ সাল্লাম হাজারা আলা মুআদিন মালা ওয়া আহু ফি দাইরিন কান আলাই রাহুদ্দারা কুতনি ওসাহুল হাকিম ওখরাজা আবু দাউদ মুরসালান ওরাজ্জাহা ইরসালা ইবনু কাব ইবনু মালিক থেকে বর্ণিত তিনি তার বাবা থেকে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাম মোয়াজবিন জাবাল রাজিয়াল্লাহ তালুর যে মাল ছিল এটার উপরে কি বারণ নিষেধাজ্ঞা আরোপ করেন বারণ করে দেন এটা তুমি আর তোমার মতো এটা খরচ করতে পারবে না কারণ তার দায় ছিল এখন যদি এটা সে হেরফের করে লেনদেন করে বারণ করে না দেওয়া হয় তাহলে যারা ঋণ দাতা তাদের ঋণ পরিশোধ করা থেকে হবে তাই আল্লাহ নবী আলাইসাল্লাম মোয়াজবিন জাবালকে কি করলেন বারণ করে দিলেন নিষেধাজ্ঞা করে দিলেন তোমার যা আছে এটা আর তুমি হেরফের করতে পারবে না লেনদেন করতে পারবে না আল্লাহ নবী আলাইসালাম তার যা ছিল এটাকে নিয়ে বিক্রি করে দিয়ে তার যে ঋণদাতা তাদেরকে পরিশোধ করে দিলেন তাহলে এখানে সরকার পক্ষ থেকে বা ইসলামী কোর্টের কাজী সাহেব এই ধরনের ফাইসলা করে দিবেন যে অমুক ব্যক্তি তার যা আছে এখানে আর কোনো লেনদেন হেরফের করতে পারবে না এবং সেটাকে নিয়ে সরকার ঋণদাতাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করবেন কি চমৎকার এক আমাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা যাতে করে ঋণদাতার ঋণ যেন একেবারে হাওয়ার মধ্যে না উড়ে যায় এটার জন্য একটা ব্যবস্থা করা হয় এজন্যে এখানে এই সুন্দর ব্যবস্থাপনা আমাদের জন্য ইসলাম করে দিল এরপর আল্লাহ নবী আলিসাল্লাম মোয়াজবিন জাবালকে পাঠিয়ে দেন ইয়ামানে এটা নবম হিজড়ির ঘটনা সেখানে গিয়ে তিনি যাতে করে এই তার কাজের বিনিময়ে যা পাবে এখান থেকে তার ঋণ পরিশোধের একটা ব্যবস্থা করে দেওয়া হয় তো ঋণ পরিশোধ করার জন্যে কাউরি মানুষকে উৎসাহিত করা দান সৎকার জন্যে যা তার আছে সেখানে হয়তো তাকে নিষেধ করে দেওয়া এবং এই জন্য তাকে কোনো কাজ দেওয়া আল্লাহ নবী আলিসাল্লাম মোয়াজবিন জাবালকে কাজ দিয়ে দিলেন চাকরি দিয়ে দিলেন তাহলে এই ধরনের যদি আমরা কেউ হয়ে যায় সরকারিভাবে বা বেসরকারিভাবে তাকে তার মান সম্মান রক্ষার জন্যে কোনো কাজ দিয়ে যা আছে ওইভাবে সহযোগিতা করা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু ইসলামের একটি সুন্দর বৈশিষ্ট্য ও সুন্দর একটি কাজ এটা আমাদেরকে ইসলাম দান করেছে রাহদ্দারা কুতনি হাদিসটি ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন ওসাহুল হাকিম ইমা হাকিম হাদিসটিকে সহি বলেছেন ওয়াখাজ আবু দাউদ মুরসালান আবু দাউদ রাহিমাল্লা হাদিসটিকে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন অর্থাৎ সরাসরি তাবি আল্লাহর নবীর কথা বলে বর্ণনা করেছেন সেখানে সাহাবির কথা উল্লেখ করা হয় নাই ওরাজ্জাহা এরসালাহ আবু দাউদ রাহিমাল্লাহ হাদিসটি মুরসাল সেটাই তিনি প্রাধান্য দিয়েছেন এই হাদিসের আলোকে আমরা যেটা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি তার উপরে নিষেধাজ্ঞা করে দেওয়া হয় সরকারিভাবে তাহলে ওই ব্যক্তি তার সম্পদ সে আর হেরফের লেনদেন করতে পারবে না ওয়ান উমর রাজি আল্লাহ আনহুমা কালা অরেজ তো আলান নবী সাল্লাম ইয়াউমা ওহদিন আবদুল ইবিন থেকে বর্ণিত তিনি বলেন যে ওহুদের যুদ্ধে আল্লাহ নবীর কাছে আমাকে পেশ করা হলো সামনে দেওয়া হলো যুদ্ধে অংশগ্রহণ করব তাই মুজাহিদ হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করব। ওয়ান ইবনু আর বা আশরাত আসানা তখন আমার বয়স চোদ্দ বছর ফালামিউজিজনি আল্লাহ নবী আমাকে অনুমতি দিলেন না কারণ তখনও আমি সাবালক হই নাই তাহলে বয়স চোদ্দ বছর হলে নাবালক ধরা হবে কারণ বালে ঘর যে অন্য অন্য আলামত সেগুলোও প্রকাশ হয়তো পায় নাই ছেলেদের মোজ গজা নাভের নিচে লোম গজানো বা সে তার স্বপ্নদোষ হওয়া এই যে কারণগুলি রয়েছে বা দাড়ি হওয়া এইগুলি কোনো একটা যদি আলামত না থাকে তাহলে সে সাবালক হয় নাই পনেরো বছর বয়স পূর্ণ হলে সে সাবালক হয়ে যাবে আর মেয়েদের ক্ষেত্রে তাদের যেটা আলামত হলো যে তাদের মাসিক পিরিয়ড হওয়া এই যে কিছু তাদের জন্য আলাদা আলামত রয়েছে এগুলি আলামতের মাধ্যমে বুঝতে হবে সাবালক হয়েছে না হয় নাই এখানে আবদুল্লাহ বিন ওমার রাজিয়াল্লাহ তাল বলেন যে আমার চোদ্দ বছর বয়সে আমাকে বারেক ধরা হয় নাই পনেরো বৎসরে খন্দকের যুদ্ধে দেওয়া হয়েছিল এবং আমাকে অনুমতি দেওয়া হয়েছিল এটা একটা পার্থক্য করার এইটা বোখারি মুসলিম হাদিস আমরা এখানে এ পরও বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে বাকি অংশ আমরা পূর্ণ করব আখরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় Marriage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 Join doctor Zakir Naik দেখুন অর্ধাঙ্গিনী নাত্তিকাঙ্গিনী প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে পিস টিভি বাংলায় মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হল হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি পার্সেন্ট তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী কাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বিস টিভি বাংলায়